บุ๊กทูสี่สิบแปด อาร์ชูลิช อาร์ชูลิชกิจกรรมระหว่างการพักร้อน ชุตีร์การจุกอลับชุตีร์การจุกอลับหาดทรายสะอาดไหม ตอดกีปุริชการาเช তট কি পরিষ্কার আছে মাই ওখানে স্নান করতে পারি ওখানে স্নান করতে পারি เล่นน้ำที่นั่นอันตรายไม่ใช่หรือ সেখানে সাঁতার কাটা বিপজ্জনক নয় তো সেখানে সাঁতার কাটা বিপজ্জনক নয় তো ขอเช่าร่มกันแดดที่นี่ได้ไหมคะ এখানে কি ভাড়ায় বড় রোদ ছাতা পাওয়া যায় এখানে কি ভাড়ায় বড় রোদ ছাতা পাওয়া যায় ขอเช่าเตียงผ้าใบที่นี่ได้ไหมคะ এখানে ডেক চেয়ার ভাড়ায় পাওয়া যায় এখানে ডেক চেয়ার ভাড়ায় পাওয়া যায় ขอเช่าเรือที่นี่ได้ไหมคะ এখানে ভাড়ায় নৌকা পাওয়া যায় এখানে ভাড়ায় নৌকা পাওয়া যায় আমি সার্ফ করব আমি সার্ফ করব আমি ডাইভ দেব আমি ডাইভ দেব ดิฉันอยากเล่นสกีน้ำอามีวอเตอร์สกีโคบอามีวอเตอร์สกีโคบขอเช่ากระดานโต้คลื่นได้ไหมคะซับบอร์ดบาร์ไดปาจายซับฟบอร์ดบาร์ไดปาจายขอเช่าอุปกรณ์ดำน้ำได้ไหมคะดิฟคอร์บาร์จอนทรูปัติ ভাড়ায় পাওয়া যায় ডাইভ করবার যন্ত্রপাতি ভাড়ায় পাওয়া যায় ขอเช่าสกีน้ำได้ไหมคะ ওয়াটার স্কি ভাড়ায় পাওয়া যায় ওয়াটার স্কি ভাড়ায় পাওয়া যায় হাত আমি এখন সবে শিখছি আমি এখন সবে শিখছি ดิฉันพอเล่นได้ আমি মোটামুটি ভালো আমি মোটামুটি ভালো ดิฉันเล่นได้ดีมาก আমি এটা খুব ভালো পারি আমি এটা খুব ভালো পারি สกีลิฟต์อยู่ที่ไหน স্কি লিফট কোথায় স্কি লিফট কোথায়คุณมีสกีมาด้วยหรือเปล่า তোমার কাছে স্কি আছে তোমার কাছে স্কি আছে คุณมีรองเท้าสกีมาด้วยใช่ไหม তোমার কাছে স্কি বুট আছে তোমার কাছে স্কি বুট আছে